সৌভাগ্যের শহর রুপার্টকে একজন জ্ঞানী ও বুদ্ধিমান যুবক বলে মনে করা হতো সবাই বলতো আশপাশের দশটা গ্রামের মধ্যে ও ছিল সবথেকে সাহসী আর চালাক ছেলে একদিন রূপাটোর বন্ধুদের সাথে একটা আগুনের পাশে বসে একজন সাহসী সৈনিকের গল্প শুনছিল যে ওদের গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল আর এটা ছিল সব থেকে গল্পের আকর্ষণীয় অংশ সৌভাগ্যের শহর এরকম জায়গা সত্যিই আছে আমার তো মনে হয় না ও হ্যাঁ অবশ্যই একটা বিশাল পাহাড়ের চূড়ায় রয়েছে যেটা সোনার উজ্জ্বল রশ্মির মতো সেটাকে চকচক করে তুলেছিল পাকা সোনা ওখানে এত সোনা আর ধন সম্পত্তি ছিল যে কেউ বুঝতে পারত না যে এত সম্পদ দিয়ে কি করা যায় তাই তারা সব কিছুই সোনা দিয়ে বানাতে শুরু করলো আর যখন তারা তাতে ক্লান্ত হয়ে পড়ল তারা বানাতে শুরু করলো নতুন জাহাজ নতুন অলঙ্কার নতুন বাড়িঘর পুরনোগুলোকে ধ্বংস করে দেওয়া হলো আর সেগুলো পরে কুড়াদানে ফেলে দেওয়া হলো কি কি কি ওদের কিছু সোনা আমাদের পাঠিয়ে দেওয়া উচিত ওকে বলতে দাও বলো সৈনিক শুরু করো আমাদের আরো বলো ধন্যবাদ আসলে টাকা কিংবা ফল ভাগ করে নেওয়ার জন্য হৃদয় চাই কিন্তু ওদের কাছে আছে সোনা আর সম্পদ সারা রাস্তায় ছড়িয়ে এমনকি রাস্তায় ছড়িয়ে থাকা ধুলো সোনার যেগুলো জমাদার তাদের সোনার কোড়াদানায় ফেলতো যাতে বড় বড় মণি সুন্দরভাবে লাগানো থাকতো যেগুলো রাতের বেলায় জল জল করত আমি এই ব্যাপারে নিশ্চিত যে এই শহরের মানুষজন বেশিরভাগ সময় নাচ গান করেই সময় কাটান কারণ ওদের আর কোনো কাজই করতে হয় না ও হ্যাঁ আর পছন্দের খাবার খায় আহ ওদের আসলে টাকা রোজগারের জন্য কাজ করতে হয় না তাই শুধু নাচ গান করে আসলে আচ্ছা শহরটা কি এরকম দেখতে এটা খুবই সুন্দর জ্যাক এটা খুবই সুন্দর জ্যাক যদি শহরটা কিংবা সম্পদও এত সুন্দর হতো আমাদের সোনার ব্যাপারে বলো <sighs> সমস্ত বাড়িঘর সোনার তৈরি জানলার ফলকগুলি হীরের তৈরি রাস্তাগুলো রূপো আর প্ল্যাটিনাম দিয়ে তৈরি আর পাথরগুলো সব মূল্যবান পাথর ওগুলো এতটাই চকচকে যে রাস্তাঘাটে কিংবা বাড়িতে আলো জ্বালাতে হয় না কিন্তু ওখানে কেউ কিভাবে যেতে পারে ওখানে যাওয়ার দুটো রাস্তা একটা বিপজ্জনক রাস্তাঘাট এতটাই এবড়ো খাবড়ো যে পা খারাপ হয়ে যাবে আর বালির স্তূপ ছিল ওখানে আর পিচ্ছিল ঢাল আর সেগুলো এমন উপত্যকা বানিয়ে রেখেছে যে শহরে পৌঁছতে বিশাল বাধা সৃষ্টি করে তাই যদি কেউ সেই শহরে পৌঁছনোর চেষ্টা করবে তাহলে সে এতটাই ক্লান্ত আর বিধ্বস্ত হয়ে পড়বে যে আর অন্য রাস্তাটা ও সেটা তোমাকে কয়েকদিনেই সৌভাগ্যের শহরে নিয়ে গিয়ে হাজির করবে কিন্তু তোমাকে অবশ্যই হয়েছে আমাকে এই রাস্তাটা দেখাও আমি ওই শহরে যেতে চাই তুমি এত অধৈর্য হয়েও না আগে আমাকে অন্তত বলতে তো দাও আমি অনেক কিছু শুনে নিয়েছি সৈনিক তাই কোনো কিছুই আর আমাকে দুর্বল করতে পারবে না তাই আমি এক্ষুনি যাচ্ছি হ্যাঁ এক্ষুনি আমি অপেক্ষা করতে পারবো না রুপার্ট ওই শহরে যাওয়ার জন্য এতটাই ব্যস্ত ছিল যে ও কাউকে এমনকি তার বন্ধুদেরও বিদায় জানানোর প্রয়োজন মনে করল না বিদায় রুপার্ট বিদায় রুপার্ট বাই রুপার্ট রূপাট সৈনিকের সাথে জঙ্গলের মধ্যে গিয়ে পৌঁছলো আর সৈনিক ওকে পরের রাস্তা দেখিয়ে দিল রূপাট এগিয়ে যাওয়ার জন্য এতটাই ব্যস্ত ছিল যে সৈনিককেও ধন্যবাদ জানালো না ও অনেকটা পথ গিয়ে একটা নদীর ধারে পৌঁছল একজন মাঝি তীরে অপেক্ষা করছিল আচ্ছা তুমি কি আমাকে ওপারে নিয়ে যেতে পারবে এর জন্য তোমাকে পঞ্চাশটা রূপলি মুদ্রা দিতে হবে আচ্ছা তোমার কি আমাকে দেখে মনে হয় যে আমি এত অর্থ জীবনে কখনো দেখেছি দুঃখিত অর্থ না পেলে যাওয়া যাবে না দয়া করুন আমি সৌভাগ্যের শহরে যেতে চাই আমি ফেরার পথে তোমাকে অর্থ প্রদান করে দেব কেউ কোনোদিন ওখান থেকে অর্থ নিয়ে ফিরতে পারেনি খুব ভালো যদি তোমার কাছে রূপলি মুদ্রা না থাকে তাহলে আমাকে তোমার হৃদয়ের একটা অংশ দাও কি আমি তাহলে মরে যাব যে ও কে মাংসতে আগ্রহী আমি তো তোমার হৃদয়ের সারাংশ চেয়েছি মাঝি একটা বাঁশি বের করে অদ্ভুত সুর বাজাতে লাগলো কিছু রশ্মি বেরিয়ে এলো রূপাটের বুক থেকে আর বাঁশিতে ঢুকে গেল তারপর রূপাট একটা নৌকোয় উঠে নদীর অন্য পাড়ে গেল পরে রূপাট একটা পাহাড়ে চড়ল আর যখন চূড়ায় পৌঁছল মাঝির মতন আর একজন মানুষ সেখানে দাঁড়িয়েছিল রূপাট শহরের সোনার মিনার দেখতে পেল জঙ্গল পেরিয়ে কিন্তু নিজেকে খুব বেশি আগ্রহী মনে করল না আগের মতন যেই মাঝি ও হৃদয়ের কিছুটা অনুভূতি নিয়ে গেল ওর নিজেকে খুব ভারী মনে হলো মনে হলো খালি জায়গাটা পাথর হয়ে গেছে তোমাকে পার হতে গেলে মূল্য দিতে হবে আমার কাছে কোনো রূপলি মুদ্রা নেই আমার হৃদয়ের অংশ দিলে চলবে হ্যাঁ তা চলবে একদম মাঝির মতন ওই লোকটাও একটা বাঁশি বের করলো তাতে একটা অদ্ভুত সুর বাজালো আর তারপর রুপার্টের হৃদয় থেকে একটা রশ্মি বেরিয়ে গেল অদ্ভুত ব্যাপার হলো যত সে সৌভাগ্যের শহরের দিকে এগিয়ে যাচ্ছিল তত খুশি হওয়ার বদলে রূপাটের বুকটা ভারী হয়ে যাচ্ছিল কেমন যেন স্থবিরতা ছেয়ে যাচ্ছিল কিন্তু ও এগিয়ে যেতে থাকলো খুব শীঘ্রই রূপার সৌভাগ্যের শহরের দরজায় এসে উপস্থিত হলো যেমনটা সৈনিক ওকে বর্ণনা করে বলেছিল বিশাল দরজাটা সোনার বানানো ছিল যার মধ্যে খচিত ছিল উজ্জ্বল দামি মণি রত্ন মানুষ যা কল্পনাও করতে পারে না রূপার ভেতরে প্রবেশ করতে গেল একজন রক্ষী ওকে পথ আটকালো যাকে দেখতে একদম সেই মাঝির মতন আর ওই পাহাড়ের লোকটার মতন দাঁড়াও তুমি যেতে পারবে না তুমিও কি আমার হৃদয়ের একটা অংশ নিতে চাও হ্যাঁ আগের মতোই দ্বাররক্ষী একটা বাঁশি বের করে বাজাতে লাগলো সেই একই অদ্ভুত সুর রূপাটের অদ্ভুত লাগলো ওর সামনেই সৌভাগ্যের শহর ছিল কিন্তু সেখানে প্রবেশ করার মতো ইচ্ছে ওর ছিল না এক মুহূর্তের জন্যে রূপার ভাবল সে কি তার হৃদয় দিয়ে এর দাম দিয়েছে আর তার সমস্ত হৃদয়টা দিয়ে দিয়েছে আর তাই বুঝি এই সুর শুনেও তার হৃদয় দিয়ে আলোকরশ্মি বেরিয়ে সেই বাঁশিতে প্রবেশ করল না দরজা খোলাই ছিল আর রূপার ভেতরে ঢুকলো শহরটা ঠিক সেরকমই যেমন সেই সৈনিক বর্ণনা করেছিল কিন্তু কোনো কিছুতেই আকর্ষণ বোধ করছে না রূপার দেখলো একটা লোক যাচ্ছে তার দিকে তাকিয়ে হাসলো লোকটা কিন্তু হাসলো না শুধু রূপাটের দিকে হা করে তাকিয়ে রইল রুপার্ট এগিয়ে গেল আর দেখে একটা টেবিলে মনের মতো সব খাবার সোনার রেকাবিতে সাজানো রয়েছে কিন্তু কারোরই যেন খাবার ইচ্ছে নেই ওহো যতক্ষণ ক্ষুধার্ত থাকা যায় ততক্ষণ খাবারের মূল্য বোঝা যায় না রুপার্ট এগিয়ে গেল আর দেখল অনেক গানের যন্ত্র সোনা আর মণিমুক্ত দিয়ে তৈরি কিন্তু কেউ সেগুলো বাজাচ্ছিল না জমাদারি শেষ সেগুলো একটা সোনার ফুড়াদানে তুলে নিয়ে চলে গেল ওহো যাদের কাছে কোনো সমস্যাই নেই তারা সুরের মূর্ছনা কি করে বুঝবে এরপরে রুপার্ট একজন স্বর্ণকারকে দেখল যে একটা সোনার পাত্র বানাচ্ছিল আর সেখানকার প্রত্যেকটা পাত্র ঠিক একই রকম দেখতে ওহো এই কুড়াদানের মূল্য কত হতে পারে যেটা এত অনীহার সাথে পরিত্যক্ত হয়ে থাকে শুধুমাত্র এটা বড় বলে রুপার্ট তার চারপাশে আবেগহীন অনুভূতিহীন মুখগুলো দেখল এই দেশে যেন কোনো আনন্দ হাসি ছিল না শেষ পর্যন্ত সে বুঝল যে হৃদয়ের বিনিময়ে এখানে আসার মানেটা কি আর যেহেতু সেই একটিমাত্র স্ফুলিঙ্গ হৃদয় তখনও ছিল তাই সে দুঃখটা অন্তত বুঝতে পারল এই জায়গার মানুষজন হৃদয়হীন হয়ে সব আবেগ অনুভূতি হারিয়ে ফেলেছে এই জায়গায় শোনার জন্যে মানুষজন এখানে পাথরের মতো হয়ে গেছে রূপার্ট এভাবে বাঁচতে চাইল না ও বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল আমি বাড়ি ফিরে যেতে চাই আমি আমার বন্ধুদেরকে দেখতে চাই আমার পরিবারকে যেই মুহূর্তে ও এই কথা বলল ও হৃদয়ের সব হারিয়ে যাওয়া স্ফুলিঙ্গ যা দারোয়ান নিয়ে নিয়েছিল ফিরে এলো ওর মনে রূপাট আবার ওর বন্ধু আর পরিবারের লোকজনের কথা ভেবে খুশি হয়ে উঠল যখন পাহাড়ের সেই লোকটা ওর স্ফুলিঙ্গ ফিরিয়ে দিল তখন রূপাটের মন আনন্দে নেচে উঠল আর যখন সেই মাঝি ওর স্ফুলিঙ্গ ফিরিয়ে দিল রূপাট তখন প্রায় দৌড়ে ওর বন্ধু আর পরিবারের কাছে গেল মা বাবা আমি খুবই দুঃখিত এই রুপার্ট সোনা আমার তুমি ফিরে এসেছো আমার খুব খুব ভালো লাগছে এই তুমি ফিরে এসেছো তোমাদের সবার কাছে আমি ক্ষমা চাইছি সোনার লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল এখন আমি বুঝতে পারছি সম্পদ কোনো কাজের নয় যতক্ষণ তাতে কোনো খুশি না থাকে আর খুশি শুধুমাত্র আসে তিনটে জিনিস থেকে এক যখন আমরা আমাদের মনুষ্যত্ব ধরে রাখি আর হৃদয় থাকে যখন সে ধনী নয় দুই আমাদের কাছে এমন মানুষ থাকে যখন তার সাথে হাসতে পারি কাঁদতে পারি এবং তিন যখন আমাদের কাছে একটা লক্ষ্য থাকে পরোয়া করার জন্য আমরা ধনী হতাম যদি আমাদের কাছে সোনা থাকতো আমাদের হৃদয় তাহলে পাথরের হয়ে যেত ঠিক যেমন সৌভাগ্যের শহরের মানুষদের মতন আর তারপর রূপার সেই সৌভাগ্যের শহর থেকে ফিরে এলো আরও বুদ্ধিমান যুবক হয়ে এটা সত্যি তাই নয় কি যদি জীবন সুযোগ দেয় যে মানুষদের তুমি ভালোবাসো আর পৃথিবীতে যত সোনা আছে তার মধ্যে কাকে বাঁচবে তুমি সোনা তখনই সুন্দর যখন প্রেম তোমার সাথে থাকে